ওলামাই গ্রাম চব্বিশতম বার্ষিক তবলিগ ইস্তমার প্রথম রাতের প্রথম ভাষণে আমি আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি দিনের চাইতে এখন যেন আরো বেশি ভালো মনে হচ্ছে আপনাদের কাছে তাই না কি চারিদিকে এই ভরা যৌবনের এই সুন্দর দৃশ্য আরাফাতের ময়দানে এহেরাম পড়া মানুষগুলোর সঙ্গে যেন তুলনা করা যায় চারিদিকে টুপি আর টুপি এই যে একটা সুন্দর জান্নাতি দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন দিনদার মানুষের দিনই চেহারা আল্লাহ খুব পছন্দ করে সেজন্য তিনি এখন আরো সে বসে খ্রিস্টাদের কাছে গর্ব করছেন যে দেখো আমার বান্ধারা আমার জন্য নিজেদের সমস্ত কাজ হারাম করে দিয়ে বসে আছে তোমার দিনের দাওয়াতে আমার বান্দা এবং সাথে সাথে বান্দিরাও নারী পুরুষ সবাই বাংলাদেশের সুদূর সিলেট থেকে আমি এতক্ষণ মগরব থেকে এ পর্যন্ত সাক্ষাৎকার দিচ্ছিলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত দূর থেকে লোক এসছে আমার আগে জানা ছিল না যারা কখনোই দেখেনি হয়তো অনেকে নতুন এসছেন সুদূর বরিশাল মাদারীপুর পিরোজপুর শরীয়তপুর সিলেট ময়মনসিং যেগুলো চিন্তাও করা যায়নি কোনোদিন এবং সবচেয়ে বড় আনন্দ লাগছে বিদেশে প্রবাসী বাঙালি ভাইয়েরা সেখানে দাওয়াত পেয়েছেন কখনোই আমাদেরকে দেখেন নাই তারাও আজকে এখানে এসেছেন তাদের এই উজাড় করা ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে প্রথম রাতের ভাষণ শুরু করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাত ইলাইহি উনীব বিশ্বে আমাদের করণীয় কি আজকে এর উপরেই আলোচনা হবে এমন কোন মানুষ এখানে নাই যিনি নানাবিধ বাধা বিঘ্নের মধ্যে বসবাস করছেন না সামাজিক জীবনে আমরা সবাই অশান্ত কারোরই অন্তরে শান্তি নাই কোন দিকে যাব পথ খুঁজে পাচ্ছি না আকিদার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব আমলের ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব একজন হিন্দু তিনি যে কাজগুলি করেন আমলি জিন্দগিতে ব্যবহারিক জিন্দগিতে তিনি সুদের ভিত্তিতে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করছেন একজন মুসলমান তিনিও সুদের ভিত্তিতে তার অর্থনৈতিক জীবনটা পরিচালনা করছেন তাহলে একজন মুসলমান আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য কথা বলেন একজন হিন্দু তিনি এদেশে মানুষের রায় কায়েম করার জন্য ভোট দিচ্ছেন একজন মুসলমানও এদেশে মানুষের মঙ্গলার বিধান অনুযায়ী নিজেকে শাসিত হওয়ার জন্য সম্মতি দিচ্ছেন ভোটের মাধ্যমে তাহলে ওই হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কোথায় একজন হিন্দু আর একজন মুসলমানের পার্থক্য শুধু এতটুকুতেই আছে তারা বলেন মাসি পিসি আমরা বলি খালা ফুবু তারা বলেন জল আমরা বলেন পানি আগে ছিল তাদের ধুতি আমাদের ছিল লুঙ্গি এখন ওটা সমান হয়ে গেছে ঠিক না তাহলে কেন তাদেরকে কাফের বলে হয়তো আমরা জাহ্নায় পাঠাচ্ছি আর আমরা কোন কারণে এত ভালো হয়ে গেলাম যে আমরা জান্নাতে চলে যাবো ব্যবহারিক জীবনে যদি কোনো পার্থক্য না থাকে হিন্দুর মেয়েও রাস্তায় বেহা বেপর্দায় চলছে মুসলমানের মেয়েও তার চাইতে বেশি বেহা বেপর্দায় চলছে ফারাকটা কোথায় হিন্দুর মেয়ে কলেজে পড়ে যেভাবে আমার মেয়ে কলেজে তার পাশাপাশি ঠিক একইভাবে পড়াশোনা করছে লাভটা কি হলো তবলিগি ইসলামে আমরা মহিলাদের পৃথক প্যান্ডেল করে দিয়েছি বলে হাতে বাঁচা এমন বহু ইসলামী সংগঠন আছে আমাদের সামনে পাশাপাশি অথবা একটু আগে পিছিয়ে বসতেছে এক লাইন পরে আরেক লাইন শুধু বোরকা দিলেই বাস পর্দা হয়ে গেল পার্থক্য আস্তে আস্তে ঘুরে যাচ্ছে একবারে শেষ হয়ে যাচ্ছে বর্তমানে একটা নতুন স্লোগান শুরু হয়েছে জেন্ডার বৈষম্য দূর করতে হবে অর্থাৎ নারী পুরুষে কোনো ভেদাভেদ নাই সবাই আমরা মানুষ এই স্লোগানগুলো উঠছে আমাদের নেতাদের মুখ দিয়ে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করে এমপি মন্ত্রী বানায় তাদের মুখ দিয়ে এগুলি বের হচ্ছে দায়ী কিন্তু ওরা হবে না দায়ী কিন্তু আমরা হব তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা কি নিশ্চিন্ত এটা বলতে পারি যে এই অবস্থায় আমরা যদি মারা যাই আমরা জান্নাতুল ফেরদৌস নসিব হবে আমাদের কপালে আমরা এর বিরুদ্ধে না কোনো কথা বলি না কোনো এক লাইন লিখি না এর বিরুদ্ধে আমাদের কোনো সংগঠন আছে সবাই সংগঠন করছে ইলেকশনে জেতার জন্য যত দল বাংলাদেশে আছে টার্গেট হলো ইলেকশনে জেতা ইসলামের নামে হোক আর সেকুলারদের নামেই হোক ভাবখানা এই ইলেকশনে জিততে পারলেই দুনিয়াতে দিন কায়েম হয়ে গেল বাস জান্নাতে ফেরদৌস নসিব হয়ে গেল ওই জেতার জন্য হরতাল করি জেতার জন্য গাড়ি ভাঙি ওইখানে পাশ করার জন্যই মানুষ হত্যা করি সবকিছু করে যাচ্ছি অপকর্মগুলোকে আমরা নেকির কাজ মনে করছি এর মৌলিক কারণ একটাই সত্য এবং মিথ্যার পার্থক্য আমরা বুঝতে পারি নাই আমরা নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বে ভুগছি কোন দিকে যাব আলেমরাও দ্বিধার মধ্যে আছেন এত ইসলামী দল বাংলাদেশে সবাই তো আলহামদুল্লাহ অন্যদের মতোই অন্যরা যেভাবে যা করছেন এনারা ঠিক তেমনি তাই করছেন পার্থক্যটা কোথায় ওনাদের মাথায় টুপি দাঁড়িয়ে আছে এদের মাথায় টুপি দাঁড়িয়ে নাই তাহলে এই দ্বিধা দ্বন্দ্বমুখর এই সম্রাজ্ঞী আমাদের বসবাস করতে হচ্ছে এখানে সত্যিকারের মোমেনের কারণে কি হবে যদি এটুকু আমরা সাহস করে না তুলে ধরে জাতির সামনে কারা বলবে এ বলার দায়িত্ব তো আহলাদিসদের আর এই জন্যই তাদেরকে বলা হয়েছে কেমন পর্যন্ত একটা দল থাকবে যাদেরকে মানুষ ছেড়ে গেলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের বিরোধিতা করলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেমন পর্যন্ত এই দলটা অবশিষ্ট থাকবে আলহামদুলিল্লাহ তারাই তো আমরা সেজন্য জেল জুলুমের যত রকম নির্যাতন আমাদের উপরে আসছে বিনা কারণে যতক্ষণ কথা বলার সুযোগ পাচ্ছি বলে যাচ্ছি আবার কখন জেল হবে তা তো ঠিক ঠিকানা নাই যতক্ষণ পর্যন্ত ময়দানে আছে ততক্ষণ আমাদেরকে হক কথা বলে যেতে হবে এতে রাজি আছেন কি তারা কথা বলা বন্ধ করে দেব পুলিশ ভাইরাও মুসলমান তারা ওই দেশের নাগরিক দয়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন হক কথা বললে সবার গা জ্বালা করে ঠিকই কিন্তু এটা আপনাকে শুনতেই হবে গা জ্বলতেই হবে অনেক ডাক্তার এখানে আছেন গায়ে ঘা হলে উপরে মলম দিয়ে সারিয়ে দেয় খুশি হয় রুগী কিন্তু আসলে জিন্দগি ভর মলম দিলেও কোশ্চিন কালো ঘা সারবে না যদি ওটাকে ভালো করে ঘষি বুঝে রক্ত তাজা রক্ত বের না করে ওষুধ না দেওয়া হয় ঘষতে হবে মাসতে হবে জ্বালা করবে তারপরে ওষুধ দিলে কাজ হবে তো জ্বালা একটু করবে কিন্তু মনে করবেন না আমরা আমাদের সংগঠনে মনোগ্রামে আপনার একটা আয়াত দেখেন না সেই আয়াতটা কিন্তু পড়েছি কত নম্বর আয়াত বলতে পারেন কেউ জাজাকুমুল্লাহ খাইরান সূরা ইউসুফ একশো আট নম্বর আয়াত ইউসুফ মানুষটাকে যিনি এমন নির্যাতিত নবী যে তার ভাইরা তাকে কুয়ায় ফেলে শেষ করে দিতে চেয়েছিল আল্লাহ তাকে কুয়ার থেকে উঠে মিশরের রাজা বানিয়েছে তাই না এটা আধুনিক চরিত্র এবং ইউসুফ এমন একজন নবী পবিত্র কোরআনে একটি সুরাতে ইউসুফের পুরো কাহিনী বর্ণনা করা হয়ে গেছে কোন নবীর এরকম বলা হয় নাই আর সেই সুরারই একটি আয়াত আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আজকে দ্বন্দ্বমুখর সমাজে আমাদের জন্য একটা গাইডলাইন ফুল সাবিলি أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما আনা من المشركين বলে দাও হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাজিহি সাবিলি এটাই আমার রাস্তা আল্লাহ ডাকি আমি মানুষকে আল্লাহর পথে আল্লাহ বাসিরতেন জাগ্রত জ্ঞান সহকারে আনা অমানের তাবা আনি আমি এবং আমার অনুসারীরা অসুভান আল্লাহ আনা আল মহাপবিত্র আল্লাহ তার সত্তা আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই এই ছোট্ট একটা আয়াতের মধ্যে পাঁচটি বিষয় লুকিয়ে আছে এক দাওয়াত হবে স্রেফ আল্লাহর পথে মানুষের কোন নেতা নেত্রীর পথে নেওয়া স্রেফ আল্লাহর পথে দাওয়াত হতে হবে এর সঙ্গে কারোর কোন শরিক করা চলবে না নবীরা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে গেছেন আল্লাহর শত্রুকে বলেন তো চালাক চত্র মানুষ কিছু আছে বোঝা যাচ্ছে এখানে আল্লাহর ডাইরেক্ট শত্রুকে বলেন বাস আর শয়তানের ডাইরেক্ট শত্রুকে যে যাকে বের করে দেয় সেটা শত্রু হয় না তা আল্লাহ শয়তানকে বের করে দিয়েছে জান্নাত থেকে শয়তানকে খুশি হবে নাকি আল্লাহ শত্রু শয়তান শয়তানের শত্রু আল্লাহ ঠিক অনুরূপ ভাবে শয়তানের এক নম্বর শত্রু ইসলাম ইসলামের এক নম্বর শত্রু শয়তান ইসলাম যে ফলো করবে শয়তান নিঃসন্দেহ খেপবে ইসলামও থাকবে আর শয়তান খুশি হবে বুঝতে হবে আসলে আপনাকে ইসলামই নেই পুরোপুরি ইসলামপন্থী ব্যক্তির সঙ্গে কোন শয়তানের আপোষ হয় না ইসলামপন্থী কশ্চিন কেন বাতিল আদর্শের সঙ্গে আপোষ করতে পারে না আল্লাহ নবী বাতিলদের সঙ্গে ছিলেন মক্কায় কিন্তু আবু জাহেলের সঙ্গে তিনি আপোষ করেছিলেন আমরা কি করছি আপোষ তো করছি শুধু না পার্টনার হচ্ছে মন্ত্রী হচ্ছে আর যত সব কথা আমিন বলে যাচ্ছি এত সহজ না ইসলাম মলম দিয়ে কোনো ঘাস হারানো যায় না সবাইকে খুশি করে কাজ করবেন হবে না রসুলের জীবন আমার সামনে কারো জীবন আমার দরকার নাই মুসলমানের আদর্শ একমাত্র একজন ব্যক্তি তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তি আমার আদর্শ নয় তার জীবনটা আমরা দেখব শুধু তিনি নয় কোন নবী এক লক্ষ চব্বিশ হাজার পেগাম্বারের মধ্যে যেগুলো আমরা জেনেছি অন্তত পঁচিশ জন নবীর ইতিহাস আমরা লিখেছি বইতে তাদের কোন নবী একদিনের জন্য এক মুহূর্তের জন্য কোন বাতিল সঙ্গে আপোষ করেন নাই এক নম্বর হচ্ছে দাওয়াত হবে সেরে আল্লাহর পথ দুই নম্বর পথ হবে সেরে রসুলের পথ তিন নম্বর দৃঢ় বিশ্বাস এবং জাগ্রত জ্ঞান দলিল সহকারে দাওয়াত হতে হবে বেদলিল কোন কথা চলবে না চার নিজে দাওয়াত দিবেন এবং তার একটা অনুসারী দল থাকতে হবে প্রত্যেক নবীর হাওয়ারই ছিল মেসকাত পড়ে দেখেন শুরু থেকে একশো আঠারো নম্বর হাতে গিয়ে দেখবেন প্রত্যেক নবীর একটা দল ছিল একজন হলেও দুজন হলেও ছিল সংগঠন ছাড়া কশ্চিন করলে একাকি দাওয়াত দেওয়ার নির্দেশ নাই এই আয়াত বাস্তব দলিল আনা অমানিত আমি এবং আমার অনুসারী দল পাঁচ সকল প্রকার শির্কের আবিলতা থেকে মুক্ত থাকতে হবে শির্কের কোন বুবতাস থাকবে না আপনার ইসলামী আন্দোলনে শির্কের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব কিরকম আর শির্ক ফিল বধু আত্ম কাল হাদসে ফিল অধু এটাই হলো আমার দেখেন ভাষাটা বহু আল্লাহ কিন্তু বহু বচন ব্যবহার করেছেন তাই না আমরা তোমাকে কাউসার দান করছি বলেনি আমরা জিকির নাজিল করেছি তার হেফাজত সব জায়গায় বহু বচন এটা জন্য মর্যাদার জন্য আল্লাহ উচ্চ মর্যাদা মর্যাদা প্রমাণ করার জন্য আরবি ভাষাগত সৌন্দর্যের কারণে বহু বচন ব্যবহার করা হয় কিন্তু এখানে সেরাতের ব্যাপারে সেরাতি সাবিলি আমার রাস্তা আমার সেরা এটা এর মধ্যে এমনকি মোহাম্মদও শরিক নয় বলেন সোহার আল্লাহ নিজে বলছে এটা আমার রাস্তা এই রাস্তার মুস্তাকিম সোজা এখানে কোন বাঁকা চোখা কোন খবর নেই মোড় নাই ডাইরেক্ট জান্নাত হে মানুষ এই রাস্তার অনুসরণ করো একটু বলি আল্লাহ খান তহরলা অন্য কোন রাস্তার অনুসরণ করো না তাহলে কি হবে তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করে দেবে কমবে এই বিষয়ে তোমাদেরকে আল্লাহ দৃঢ় নির্দেশ দান করছেন লাল্লাকুম তাত্তাকুম যাতে তোমরা বিভিন্ন রাস্তা থেকে বিরত থাকো নসিহাত আর ওসিয়াতে পার্থক্য বোঝেন নসিহাত মানে সাধারণ উপদেশ আর ওসিয়াত মানে মৃত্যুকালীন জোরাল উপদেশ তাই না ওসিয়াত এখানে আল্লাহ পাক ভাষা করে আসাকুম এখানে অর্থাৎ আল্লাহ তো মৃত্যু নাই এর অর্থ হচ্ছে জোরালো নির্দেশ দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে এই বিষয়ে খালি উপদেশ দিচ্ছেন না তিনি তোমাদেরকে জোরালো নির্দেশ দিচ্ছেন খাবারদার এই রাস্তা ছেড়ো না তাহলে তোমরা নষ্ট হয়ে যাবে وعن ابن مسعود رضي الله عنه قال قال قال إن هذا القرآن شافع مشفع من اتبعه قاده إلى الجنة ومن تركه أو أعرض عنه زخ في قفاه إلى النار رواه موقوفا وعن جابر مرفوعا صحيح ابن مسعود বলছেন দেখো এই কোরআন তোমাদের জন্য সাফে এবং মুসাফা তোমাদের জন্য সুপারিশকারী এবং তার সুপারিশ কবুল হবে মানে তবে আহু যে ব্যক্তি এই কোরআনের অনুসরণ করবে জান্না কোরআন তাকে জান্নাতে নিয়ে চলে যাবে এবং তারা কাহু আর যে কোরআন পরিত্যাগ করবে আনা হোক অথবা সেখান থেকে এড়িয়ে যাবে তাকে পিছন পিছন দিকে উল্টা করে ফেলে জাহান্নাম চুড়ে ফেলে দেওয়া হবে وعن ابي شريح الخزاعي قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا তারাফুহু বিয়াদিল্লাহ ওয়া তারাফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লাম তাদুল্লু ওয়া লাম তাহলিকু বাদাহু আবাদা কি সাংঘাতিক কথা এই কোরআন তোমরা দেখছো এর দুটা কিনারা আছে এক কিনারা আল্লাহর হাতে ধরা আর এক কিনারা তোমাদের হাতে ধরা তামাশা কৌবিহী তো কঠিনভাবে ধরে রাখো ফাইন্নাকুম লাম তাদুল্লু কারণ কালেও তোমার পথ ভ্রষ্ট হবে না বলেন কোরআন রাখার পরে নষ্ট হবে না খেয়াল বলেন কিছু নিরাকার এখানে কি হলো হাত আছে না পেলেন তলি পেলেন কোরআন তো বহু আছে বলে দান কোরআন তো আছেই এখানে হাদিসেও পাওয়া গেল কোরআন এক কিনারে আল্লাহর হাতে ধরা এক কিনারে বাংলার হাতে ধরা যদি বান্দা কোরআন ছেড়ে দেয় ধ্বংস হবে ধরুন একটা দড়ির ঝুলে আছে দড়ির এক কিনারা উপরে গাছের মাথায় বান্ধা আছে আর এক কিনারা আমার হাতে আছে ঝুলে আছে আমি যদি কিনারা ছেড়ে দিই আমি কি থাকতে পারবো বলেন সোজা পড়ে যাবো না এইটাই আল্লাহ বুঝাচ্ছেন এই আল্লাহ রসুল বুঝাচ্ছেন এই হাদিস দিয়ে অতএব আমাদের কর্তব্য হবে কি কোরআন ধরে রাখা কোনো কোন মতে ছাড়া যাবে না আপনারা বলবেন তাহলে তো আমরা হাদিস মানবো না খালি কোরআনই মানবো তাই করবেন নাকি হ্যাঁ একটা দল আছে বাংলাদেশে আহলে কোরআন এই মগরেব থেকে ঈশা পর্যন্ত ওই কাজই করলাম দেখছেন না গলা বসে যাচ্ছে একটা না বলতেই হচ্ছে একটা গ্রুপ পেলাম যে কোরআন মানলে তো যথেষ্ট হাদিস কি দরকার হ্যাঁ কোরআন বলছে ফান কাহু মা তা বালিকু মানে নিসা মাসনা ওয়া সালাসা ওয়া রুবা' অতএব তোমরা বিবাহ করো যত খুশি দুই তিন বা চার সবাই এখন বাড়ি গিয়ে চারটাকে বিয়ে করবে তাই কি অর্থ হবে বৌরা সাবধান এই আজ পড়লে কিন্তু চারটা বিয়ে করবে তোমাদের স্বামীরা সাবধান থেকে সুবিধা আছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে না মহিলা কি বলো কথা বলছো না কেন একটু জিটি বলো বাবা আমার তো ভোট টোট দেয় না দেখলাম রংপুরে একজনের চারটি বউ মিটিং করেছে নিজেরা তো সবাই যদি শেয়ার করে আমার চারটি বউ কেন হবে না সে চায়ের সাথে নিয়ে বসে বুদ্ধি করি ঠিক আছে বয়স্ক ছোট বউটা ছোট বউ তুমি ইলেকশনের ভাইস চেয়ারম্যান দাঁড়াও আর এই তিন বউ তোমরা ইলেকশন ক্যাম্পেন চালাও ঘরে ঘরে দৌড়াও আর আমি স্বামী টাকা যত লাগে আমি দিচ্ছি শুরু হয়েছে খেলা পাশ করলে কি ফেস করলে আল্লাহ জানে গতকাল ইলেকশন হয়ে গেছে কথা বুঝছেন চার বউ সুবিধা আছে ইলেকশন করা যায় ভালো এক বউ ভাত নামবে আর এক জামাই আদর করবে আর এক স্বামীর খাতির করবে আর এক ইলেকশন করবে এই আয়াতের ব্যাখ্যা করলে আপনাকে চারটি বিয়ে করা লাগবে কমপক্ষে দুটো তো করা লাগবে মাসনাতে শুরু হয়েছে না কিভাবে বিয়ে করতে হবে পরিষ্কার হাদিস পড়তে হবে হাদিস পড়া ছাড়া বিয়ে চলবেই না কিভাবে সালাত আদায় করতে হবে রুকু করতে হবে শ্রদ্ধা করতে হবে মুখ হাত বাঁধতে হবে দোয়া দরুদ পড়তে হবে এগুলো কোথাও কোরআনে আছে নাকি শক্ত হাদিস দাও আড়াই টাকা জাকাত দিতে হবে কোরআনে কোথাও লেখা আছে হাদিস বাদ দিলে এক পা চলার উপায় নেই মুসলমানের যারা বলে হাদিস ছাড়াই চলবে শুধু কোরআন দিয়ে আমি তাদের বলবো সুরা হাসর সাত নম্বর আটটি পড়ুন আমার রসুল নির্দেশ গ্রহণ করো নিষেধ তা করো রসুলকে করার জন্য এই ডাইরেক্ট নির্দেশ বললেন মহিলারা যদি মাথায় চুল উঠায় সাদা চুল হলে যৌবন দেখানোর জন্য কালোটা রাখে সাদাটা উঠে ফেলে খুঁটি খুঁটি তাই না মেয়েরা করে না এগুলা আমরাও করি আমরা আমরা ভালো মানুষ নাকি দাঁড়িয়ে একটু সাদা হলে আগে ওটা উঠে ফেললি সাদা দেখানো যাবে না তাহলে বুড়া হয়ে যাবো বরকত মাংস সম্মান থাকবে না না এইটা দেখে হজরত আব্দুল মসুদ বললেন যে যে সমস্ত মেয়েরা এই সময় সাদা চুল উঠায় আর হাতে উলকি দেয় এরা সব আল্লাহ নবী তাদেরকে লানত করে যাবে এরা সব জাহান নামে যাবে এবার এক মহিলা তেজি মহিলা তেজি খালি বাংলাদেশ আছে মনে করেন নাকি মক্কা মদিনা ছিল না সে মহিলা ছুটি চলে আসছে এই বসু তুমি নাকি আমাদের সব জাহানায় পাঠাইছ আমার তো কোরআন সাহেব মুখস্থ কোথাও তো এরকম পাই নাই আর তুমি বলে দিলে ইউনিভার্সিটি বলছে হ্যাঁ এটা কোরআনেই আছে কি কোরআনে আছে কোরআন তুমি পড়া শুরু করে দিয়েছে হাফের সব তো ইবিন মসুদ বললো বেশি পড়া লাগবে না সুরে হাসরটা পড়াও দেখো কি বলছে আল্লাহ পাক ওমা আতাকুম রাসূল ফাখুযু রসুলদের তা গ্রহণ করো নিষেধ করো রসুলদের হাদিসে বলছেন এটা করা যাবে না সেটা আমি তোমাকে বলেছি এটাকে সরাসরি কোরআনের নির্দেশ হলো না তখন মহিলা বলছে তুমি আমাকে বাঁচালে আমি এই ব্যাখ্যা জানতে পারিনি দুর্ভাগ্য হলো এই বাংলাদেশে এত বেশি বুদ্ধিমান লোকের সংখ্যা বেড়ে গেছে কোরআন থেকে কি করে সরিয়ে দেওয়া যাবে এই বুদ্ধি খুব বেশি এই বুদ্ধিটা কে দেয় বলেন তো শয়তান দেয় শয়তান আর শয়তান পিছিয়ে লাগে মৌলবীদের আর রাজনৈতিক নেতাদের ধর্ম নেতা এবং সমাজ নেতার পিছনে শয়তান বেশি কাজ করে এই দুই নেতা যদি গোলমাল হয়ে যায় সমাজ গোলমাল আর এই দুই নেতা ভালো হলে তো সমাজ ভালো হয়ে গেল তাই না অর্থাৎ এই দুই নেতার পিছনে শয়তান বেশি ওয়ার্ক করে অতএব ভাই সাবধান তারা নেতা আসেন তারা সাবধান হয়ে যাবে কৈফত খুব বেশি দিতে হবে ধরাও খুব বেশি খেতে হবে وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيخرج في أمتي أقوام تتجارى بهم الأهواء كما تتجارى الكلب بصاحبه لا يقوى عنه إرق ولا مفسر إلا دخله رواه أحمد أبو داود আমার রসুল বলছেন দেখো অতি সত্তর আমার উন্মতের মধ্যে একটা দল বের হবে তারা প্রবৃত্তির অনুযায়ী কাজ করবে প্রবৃত্তির বিষ তাদের দেহের সর্বোচ্চ প্রবাহিত হবে যেভাবে জলাতঙ্ক রোগী অর্থাৎ পুকুরে কামড় দিলে তা কি হয় জলাতঙ্ক রোগ বল না জলাতঙ্ক রোগীর সমস্ত দেহে যেভাবে বিষ প্রবাহিত হয় অনুরূপ ভাবে তাদের মাধ্যমে সমাজের সর্বত্র বিষ প্রবাহিত হবে তোমরা সাবধান থেকো বিখ্যাত সমাজ সংস্কারক নেতা সিরিয়ার মুজাদ্দিদ বলা হয় তাকে তিনি বলছেন দেখো ও আলম أن أكثر الاختلاف بين الأمة الذي يورث الأهواء وأكثر الجهل إنما يقع في النفي الذي هو الجحود والتكذيب শুনে রাখো তোমরা অধিকাংশ মতভেদ উম্মতের মধ্যে মূল উৎস হলো আহ্বা প্রবৃত্তি পূজা মন যা চায় তাই করব এখান থেকে অধিকাংশ ইখতলাফের মূল সূত্র এখানে আর অধিকাংশ মূর্খতার মূল নিহিত আছে হটকারিতা এবং মিথ্যাচারিতা মানলাম যা এরকম একটু ভাব আছে না আমাদের এই যে হটকারী মেজাজ অধিকাংশ মতভেদের মূল উৎস এখানে যারা আপনারা গুণী মানুষ নিজের দিকে একবার চিন্তা করে দেখুন যার যার সঙ্গে আপনার ইখতলাফ হয়েছে হয় সে অথবা আপনি হটকারিতা বা অহংকারের কারণেই বিভক্ত হয়েছেন হয় সে অহংকার করে আপনার থেকে চলে গেছে অথবা আপনি অহংকার করে তাকে বাদ দিয়েছেন মূল কারণ এখানে প্রবৃত্তি পূজা শুধু এটা ইবনে তাইমের ভাষা নয় এটা আমার রসুলেরও ভাষা আম্মাল মোহলেকা বা সক্ষ আল্লাহ রসুল বলছেন এর তৃতীয়টাই হলো সবচেয়ে বেশি কঠিন যখন আত্মহংকার এসেছে মানুষের মধ্যে কথা ঠিক না রসুলের হাদিস এবং ইবনে দেওয়ার বক্তব্য ইবনে দেওয়ার বক্তব্যটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে আর রসুলের হাদিস আলহামদুলিল্লাহ ওই সমস্যা নেই এটাকে মিলানোর জন্য সাহাবায় কেরাম রীতিটা কেমন ছিল আপনারা একবার দেখা সাহাবায় কেরাম কেন আমাদের আদর্শ চরিত্রটা দেখেন عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلين اختلفا في آية فخرج علينا رسول الله صلى الله عليه وسلم আমি যতবার রসুলের নাম বলবো আপনারা সঙ্গে সাল্লাহ আলাইসাল্লাম মহব্বতের সঙ্গে বলবেন দশটা নেকি পাবেন একটা গোনা মাফ হবে একটা গোনা ঝরে যাবে যদি আপনি দরুদ পাঠ করেন আপনি পড়বেন না এটা নেকি কামাই করা মজলিস এটা আমাদের তাই না যিনি যত মহব্বতের সঙ্গে পড়বেন আল্লাহ আহমদুল্লাহ এই হাদিস অনুযায়ী তিনি তত বেশি নেকি পাবেন গোনা মাফ পাবেন আব্দুল্লাহ নামর বলছেন ফখরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিফু ফি ওয়াজহিহিল গাদাব তার চেহারা দারুণ রাগ দেখলাম فقال انما هلك من كان قبلكم من الامم باختلافهم في الكتاب আব্দুল ইবনে আমর বলছেন একজন লোক আল্লাহর একটু আয়াত নিয়ে ইখতলাফ করছিল আমি তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলাম কিন্তু তার আগেই আমাদের আওয়াজ শুনতে হবে আল্লাহ রসুল বেরিয়ে আসেন আমাদের দিকে ইউরাফি অজিহিল তার চেহারা ক্রোধের চিহ্ন বোঝা যাচ্ছিল তিনি এসে বললেন দেখো হিন্নামা হালাকামান কানা কাবলাকুম তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ধ্বংস হয়ে গেছে বেখতলাফিহিম বিল কিতাব আল্লাহর কিতাবে নিজেরা মতভেদ করার জন্যই ধ্বংস হয়ে গেছে সাবধান আল্লাহর কেতাব নিয়ে তোমরা মতভেদ করো না عن ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال سمعت رجلا قرأ آية فأخذت بيده فانطلقت به إلى رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فعرفت في وجهه الكراهية একজন লোক আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত নিয়ে ইখতলাফ পড়লো পড়লে আমি দেখলাম যে ও যে কোরআন আয়াতটা পড়লো আসল কোরআনের সঙ্গে এই আয়াতের কোনো মিল হচ্ছে না আমি তাকে হাত ধরে ফেললাম ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আল্লাহ নবী আল্লাহ রসুল এই যে আয়াতটা পড়ছে কোরআন আয়াত বলে আসলে তো কোরআন আয়াত নয় আমি আপনাকে নিয়ে এসছি আপনি ফেসলা করেন আমি দেখলাম যে আল্লাহ নবী এটা খুব অপছন্দ করলেন এবার তিনি বললেন কিলা কুমা মহসেন তোমরা দুজনেই সঠিক বলা তখতালিফু তোমরা ইখতলাফ করো না কানা কাবলাকুম ইখতলাফু রাহুল বুখারি তোমাদের পূর্ববর্তী উম্মতেরা নিজেদের মধ্যে ইখতলাফ করেছে অথবা ধ্বংস হয়ে গেছে খবরদার তোমরা এগুলো করো না অর্থাৎ কোরআনে সাবাত আহারম সাত কেরাতে নাজিল হয়েছে কোরআশি কেরাতেও যেমন যায় অন্য কেরাতও ঠিক তেমনি জায়াজ সাতটা কেরাত জায়াজ ছিল সেইটাই তিনি পড়েছেন তার নিজস্ব উপভাষা ডায়ালেকটিক্যাল ডিফারেন্স সব জায়গার যেমন আছে যেমন এখানে রাজশাহীর বাংলা চিটাগাঁয়ের বাংলা একটু সমস্যা আছে না সিলেটের সাইফুর রহমান যদি কখনো জাতীয় সংসদে নিজের ভাষায় বক্তৃতা করে তা বোঝার ক্ষমতা রাজশাহীর লোকের নাই কিন্তু ওই যখন ভদ্র ভাষায় কথা বলে সবাই বুঝতে পারে এই আরবি তো এরকম আছে ক্লাসিক্যাল আরবি ডায়ালেকটিক্যাল আরবি পৃথক পৃথক আছে তো উনি সেটা পড়েছেন ওই জন্য তাকে ধরে ফেলছিলেন আল্লাহ নবীদের না ভুল কিছু করেনি ওর নিজস্ব ভাষা বলেছে অতএব কেলা তোমরা দুজনেই সুন্দর কোনো সমস্যা নেই এটা এর মধ্যে প্রমাণ হচ্ছে একটা বিষয় যে ইখতলাফ করলেই যে সেটা খারাপ তা নয় সেটা যতদূর সম্ভব সমন্বয় করা যায় কিনা সে চেষ্টা করতে হবে একটা সফরে গিয়ে ওমর ফারুক এবং ওসামা বিন জায়েদ রাত্রি ঘুমিয়েছেন ওসামা বিন জায়েদ মানে প্রচন্ড যুদ্ধের সময় তো প্রচন্ড রৌদ্রে দাবতে কত যে কষ্ট তাদের হয়তো এহেতেলাম হয়ে গেছে গোসলের পানি না পেয়ে একজন গোসল করলেন না সালাত আদায় করলেন না কিন্তু ফরজ গোসল আর একজন মাটিতে গড়িয়ে মন করে ফজরের সালাত আদায় করলেন এখন দুজনে আল্লাহ নবীর কাছে মামলা নিয়ে হাজির হে রসুল আমি ফরজ গোসল করার পানি পাইনি বলে আমি গোসলও করতে পারিনি সালাদ আদায় করতে পারিনি আর ও করলোটা কি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাদ আদায় করে চলে এসে ঠিক হবে আল্লাহ বললাম তোমরা দুজনেই ঠিক করেছো তুমি না জানার কারণে ভুল করেছো আর এ ঠিক করেছে তাইম তায়ামম করাটা পানির কাজ করে অর্থাৎ ও ঠিক করেছে খন্দকের যুদ্ধ থেকে বেরিয়ে আল্লাহ নবী চলে গেছেন মদিনায় তখন যে কেবল গোসল করছে জিবরুল এসে নাজেল এ মোহাম্মদ তুমি গোসল করছো আমি এখন পর্যন্ত রেডি হয়ে নাই বসে নাই অবসর নেয় নাই শিগগির দৌড়াও ওই বন্ধু করে ইহুদিরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন বনু কোরাজা গিয়ে তোমরা সবাই আসরের সালাত আদায় করবে মানে এমন টাইমে নির্দেশ দিয়েছেন তখন আসরের সালাত টাইম হয়ে যাবে তখন হয়েছে তখন কি করবে একদল সাহাবি দেখলেন আল্লাহ নবী এর অর্থ করেছেন এই যে তোমরা দ্রুত পৌঁছে যাও দেরি করো না আরেকদল সাহাবি দেখলেন যখন আল্লাহ নবী ওখানে গিয়ে আমাকে আসর পড়তেই বলেছে তা আমরা আসর ওখানে গিয়েই পড়বো দেরি হোক কথা বুঝছেন একদল তো এই সেখানে আসর পড়লেন আরেক দল আগেতে মদিনার থেকেই আসর পড়েই বের হলেন ওখানে গিয়ে এবার দুই দল সাহাবি আল্লাহ নবীর কাছে নালিশ করলো আল্লাহ নবী এ আপনার কথা মানেনি ও সালাত আদায় করে বেরোছে আর আমি আপনার কথা অনুযায়ী সালাদ না পড়ে পড়ি এখানে সালাদ আদায় করেছি কোনটা ঠিক আল্লাহ নবী বললেন তোরা দুজনেই ঠিক কি কথা বুঝতে পারছেন তো তাহলে এমনি করে মসলাম আসালের ক্ষেত্রে আপোষ করার সমন্বয় করার একটা নিয়ম হাদিসে আছে সাহাবাকের এটা আছে কিন্তু এইখানে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে এই আমরা আর এই তরিকাটা মানি নাই আর এই জন্য আমাদের মধ্যে এত লাঠালাঠি ফাটাফাটি হয় এত মজার তরিকা এই জন্য খালি হয় আপনি বুকে হাত বাঁধেন রফলে দেন করেন আর উনি নিচে হাত বাঁধেন রফলে দেন করেন না অত্যন্ত সহজে এই সমস্যার সমাধান করা যায় যেটা ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ নিজে বলেছেন বলেন আপনাদের শেখা লাগবে তো দুইটা হাতে না শিখলে হবে বলেন আমার সাথে ইজা আল হাদিস ফাহুয়া মাঝহাবি এই কথাটা কার কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা আমার তো মনে হয় আবু রহমতুল্লাহ যতই দোষ থাক একটা কথার জন্য উনি জান্নাত চলে দেবে আর কিছুই লাগবে যখনই তোমরা সহি হাদিস পাবে মনে রেখো ওটাই আমার মজহাব তাহলে দ্বন্দ্বের মুখর সমাজে উনি একটা সমাধান দিয়ে যান নাই কথা বোঝা যাচ্ছে দ্বন্দ্ব নিচে হাত বান্ধ দ্বন্দ্ব উপরি হাত বান্ধ সমাধান সহি হাদিস শেষ যখন হাদিস সহি পাবে সেটাই আমার মজহাব খোলো বোখারি খোলো মুসলিম তাহলে কি আছে সেখানে কথা শেষ হয়ে গেল যদি সৈয়াদ থাকে বুকে হাত বান্ধব বুকে হাত বান্ধব যদি সৈয়াদ থাকে নিচে হাত বান্ধব নিচে হাত বান্ধব সমস্যা কি উপরে বাঁধলে কি নিচে বাঁধলে কি তাতে কোনো স্বাস্থ্য ভালো হবে নাকি কি ভাই উপরে বাঁধলে স্বাস্থ্য ভালো হবে কেন এ নিয়ে মারামারিটা কেন অত্যন্ত সহজে মিটে যাবে যদি সহি মানদণ্ড হিসাবে হানাফি আহলাদিস উভয় দল গ্রহণ করে একদিনের জন্য ভাই এখন বিভেদ হবে না ইনশাআল্লাহ দ্বন্দ্বমুখ সমাজে সমাধানের পথ হচ্ছে এটা আপনি বাবা মিলার পড়বেন আমি বলি ওটা বেদাত আপনি বলেন ওটা সুন্নত এমন সুন্নত যে আপনি ওটাকে আবার প্রমাণ করছেন একেবারে কোরআন আয়াতটি মিলাদের জন্মই হলো ছয়শো পাঁচ মতান্তরে ছয়শো পঁচিশ হিজড়িতে খ্রিস্টানদের সঙ্গে কুরুষের যুদ্ধকালে আচ্ছা যে জিনিসটা আল্লাহ রসুলের মৃত্যু ছশো বছর পরে জন্ম হয় সেটা কি সুন্নত হয় না বেদাত হয় এটা বোঝানোর জন্য কোন হাদিস করেন লাগে নাকি এক কথা শেষ যার জন্মই হলো ছশো বছর করেন আল্লাহ আল্লাহ নবী এক কোরআন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে না এক ফোঁটা পানি আর ঢুকবে সেখানে না এক ফোঁটা বের হবে তাহলে আমি কেমন করে এই মিলাদের ফোঁটাটা ঢুকালাম সেখানে বল তাহলে মিলাদটা আল্লাহ নবী পড়তে বাকি রয়ে গেছিল যাতে আমাদের হুজুরে যাতে পড়ে ভালো পকেট ভারী করতে পারে আমরা মিলাদ প্রসঙ্গে বই লিখলাম ওরে আল্লাহ হবে এত খেপা খেপছে আমাদের উপরে সে খেপার কোন তুলনা নাই বই লিখে পাঠিয়ে দিয়েছে আমার কাছে সেখানে মিলাদের পক্ষে একটা দুটো না ভাই গন্ডা গন্ডা দলিল শুধু আপাতত বললাম কি আটটা কোরআনের আয়াত এবং সাতটা সহি হাদিস দিয়ে মিলাদ প্রমাণ করে দিতেছে কি করবেন এগুলো কি সম্ভব এই সমস্ত মানুষের সঙ্গে ঝগড়া করা তো অনাবশ্যক ব্যাপার কোনো প্রয়োজন নেই যদি কেউ বলে বাপের আগে ছেলে হয়েছে তাকে যা বলতে হবে যদি কেউ বলে রসুলের আগে মিলাদ হয়েছে তাকে তাই জবাব দিতে হবে আর কিছু বলা যাবে এই আমাদের মধ্যে গোলমালগুলো কেন হয় এই এটা বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছে কারোর পর ইনসার্ট করা আমাদের উদ্দেশ্য নয় তারা যা করছেন গরুর বাবা যার কবর হিসাব তাকে দিতে হবে আমাদের কি আমরা সেটা নসিহাত উপদেশ করার দায়িত্ব আমাদের এর বেশি কিছু করার আছে কারোর উপরে কোনো চাপ নাই ভাই যে যা খুশি করেন আমরা সেটা দায়ের আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি মাত্র আল্লাহর পথ ওটা নয় সেরাতে মুস্তাকিম ওটা নয় যে কাজ আমার রসুল করেননি সেটা সেরাতে মুস্তাকিম নয় এটি আমাদের বলার বিষয় তাই না আর তো কিছু নাই যে কাজ করেছেন ওটাই সেরাতে মুস্তাকিম যা করেননি ওটা সেরাতে মুস্তাকিম নয় তিনি কোন কাজ বাকি রেখে যান নাই ইসলাম পরিপূর্ণতা লাভ করার আগ পর্যন্ত তার মৃত্যু হয় নাই এক ফোঁটা পানি বাকি থাকতে মৃত্যু হয় নাই মা কাবাজা ওমর ফারুকের কথা শোনেন মা কাবাজ আল্লাহ রুহা নবী ওয়ালা রাফাল ওয়াহিয়া আনো হাত্তা আগনা আল্লাহ পাক তো নবীর রুহ কবজ করেন নাই এবং তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন নাই যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর মানুষ যাবতীয় রায় থেকে মুক্ত হতে পেরেছে আর কোনো প্রশ্ন নাই সব প্রশ্নের সমাধান তিনি দিয়ে গেছেন দীর্ঘ তেইশ বছর ধরে দিয়ে গেছেন অতএব সব কিছু করেন এবং হাদিসে লিখিত আকারে আমাদের সামনে পৌঁছে গেছে এখন আমি বা আপনি যত বড় পণ্ডিত হই যত কথাই আমরা বলি আল্লাহ রসুলের হাদিসের সামনে কি কারো কোনো কথা চলবে এটি হলো আমাদের মৌলিক কথা وعن عمرو بن العاص আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما اتى على بني اسرائيل আমার উম্মতের উপরে ওই অবস্থা আসবে যেমন বনি ইসরায়েলের উপরে এসেছিল ওই না বনি ইসরায়েল তাফাররাকা দিয়েছেন তানি ওয়া সেবেইনা সানা ফিরকাতান ওয়া তাফতারাকা উম্মতি ইলা সালাসা ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা قال من هم يا رسول الله قال ما انا عليه واصحابي اليوم رواه احمد والحاكم باسناد حسن আমার উন্মতের উপরে ওই অবস্থা আসবে যে অবস্থা এসেছিল বনু ইসরায়েলের উপরে তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে সবাই জাহান নামে যাবে একটি দল ব্যতীত সাহাবেকরাম বললেন হে আল্লাহ রসুল তারা কারা তিনি জবাব দিলেন যারা আজকে আমি এবং আমার সাহেবেরা যে তরিকার উপরে আছি এই তরিকার উপরে যারা থাকবে তারা হলো তারাই দলের নেতার নাম বলো নেই ব্যক্তির নাম বলো নেই শুধু আদর্শ বৈশিষ্ট্যটা বলে গেছেন এই বৈশিষ্ট্যের অনুসারে যারা হবে কেউ মতো তারাই জান্নাতি হবে ফেরকা নাজিয়া হবে আর সবাই ফেরকা নারী হবে এবার আপনারাই বলুন তিহাত্তর মধ্যে একটা হবে জান্নাতি বাহাত্তরটা হবে জাহান্নামি দল কোন দিকে ভারী হবে সংখ্যায় ভারী কোন দিকে আপনার তো বলেন দশ যেখানে আল্লাহ শাখা তাই বলেন না ও মতন একটি ভোটে অমুক দল জিতে যাবে কি বলেন না এই বাবা বলেন যে আমরা বলি এগুলা এ স্লোগান তো আপনাদের শেখানো দেখি তো দেয়ালে গায়ে লেখা আছে একটা ছয় বছরে বুড়ি ভোট দিল ওবামাকে ওবামা মহা খুশি স্টেট ইউনিয়ন ভাষণে বললো আমাকে একশো ছয় বছরের বুড়ি ভোট দিয়ে ওইটার সুন্নত অনুসরণে বাংলাদেশে একশো পনেরো বছরে এক বুড়ি তার নাতে ঝুড়ির মাথা উঠে বসলো নিয়ে যাও আমাকে আমি ভোট দেব নিয়ে গেল ভোট দিতে ঝুড়ি মাথা বসে সুন্দর মিলে হয়ে গেল এখন আপনি বলেন একশো পনেরো বছরের বুড়ি ওকে ভয়কর টক ভোট বানানটা জানে ও দুনিয়া কিছু বুঝে সেজন্য আমাদের দলীয় ক্যাডাররা সুন্দর ব্যবস্থা করেছে শুনলাম এবারে আমাদের গাবতলিতে বগুড়ায় ওই নিজেরা সেল মেরে গেছে কি এক পাগল সাংবাদিক বেরসিক ওই সময় গিয়ে হাজির তা তো এই তুমি শীঘ্র শীঘ্র সাংবাদিক এসে গেছে সাংবাদিক শুনে ফেলেছে এই তোমার ও করছে কেন দেখেন বোঝেন তো বুড়ো মানুষ কোথায় কি মাথা ঠিক ঠিক আমাকে কোনো নানিকে একটু সাহায্য করছে কথা বুঝতে পারছেন এই চমৎকার খেলার জন্য আমরা জীবন দিচ্ছি এর জন্য হরতাল করছি মিছিল করছি মানুষ করছে হত্যা করছি কত যে কি হচ্ছে আল্লাহ এই খেলা করার জন্য সেরকম একটা প্রতারণার পাচ্ছে ইসলাম আসবে বিচক্ষণ মানুষের প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে বিচক্ষণ নেতা নির্বাচিত হবে যে ও কথা বোঝে না দুনিয়াতে কিছুই বোঝে না তার ভোটের কি মূল্য আছে সব জায়গায় আপনার বিচক্ষণ মানুষের গুরুত্ব দেন আর এই নেতা নির্বাচনের সময় বিচক্ষণ মানুষের গুরুত্ব নাই একশো কোটি মাছের যে দাম একটা ইলিশ মাছের কি সেই দাম হবে দুর্ভাগ্য বাংলাদেশের হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী তেল আর ঘিয়ের দর সমান ক্লাসে ফার্স্ট বার কোনো মূল্য নেই থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস সব সমান আমার তো মনে হয় আমাদের শিক্ষামন্ত্রী বলে দেওয়া ভালো আপনি একটা আইন করে দেন সবাই গোল্ডেন পাবে বাংলাদেশ অত পড়াশোনা ঝামেলা কত কি দরকার কয়টা ছেলে ফেল করেছে তো বড় দুঃখ পেয়েছে সবাই পাশ করলো না কটা ফেল করে গেল আগামী তো সব পাশ করে হ্যাঁ লাভ হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সময় এবারে এই যে কদিন ভর্তি হলো না ভর্তি পরীক্ষা পার্সেন্ট গোল্ডেন পাওয়া ছেলে ভর্তি হওয়ার সুযোগ পায় নাই মানে খালি গোল্ডেনই পাইছে মাথায় কিছু নাই লাইনে গেলি ভাই আমার নিজের শিক্ষক মানুষ ওই লাইনে গেলে আমার কাছে অনেক অবকর্মের ইতিহাস আছে আমার তো বলার নিজের জন্য লজ্জাকর ব্যাপার তাই না বলা তো সমস্যা পথভ্রষ্টতার কারণগুলো কি ছিল বলুন তো ইহুদিন আসরাদের পূর্ণতা আমাদের করা হলো আচ্ছা আপনারা সুরে ফাতেহা পড়েন তো না লক্ষ লক্ষ মুসলমানকে সুরে ফাতেহা থেকে বঞ্চিত করা হয়েছে ইমাম যদি পড়ে পিছনে হাজারো মুসলিম লাখ মুসলিম যদি থাকে টঙ্গি ইসলামে পঁচিশ লাখ মুসলিম যদি থাকে ও কারো সুরে ফাতে পড়া লাগবে না অথচ সুরে ফাতা ছাড়া সালাতি হয় না এমন ফতোয়া দিয়েছে সুরে ফাতা থেকে বাংলার মুসলমান মাহরুম হয়ে গেছে সুরে ফাতে কেন পড়তে বলে আছে জানেন আল্লাহ রসুল বলছেন এই তোমরা পিছনে কিছুই পড়ো না খালি সুরে ফাতাটুকু পড়বে কিছু পড়তে হয়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 কাজ করছি ইহুদিন আসারের গোলামি করে এটা কি মোনাফিকি হচ্ছে না বাংলাদেশের আইন ইহুদি আইন বাংলাদেশের বিচার ব্যবস্থা ইহুদি বিচার ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতি সুদী অর্থনীতি ইহুদি অর্থনীতি বাংলাদেশের সংস্কৃতি ল্যাংকা সংস্কৃতি ইহুদি সংস্কৃতি কোনটা বাকি থাকলে আপনার অথচ ইহুদিন আছে অর্থই বুঝি না খালি সুরটা বুঝি মকজুব মানে ইহুদি জল্লেদ মানে খ্রিস্টান এই দুই অভিশপ্ত জাতি থেকে আশ্রয়ের প্রার্থনা করছে আমরা প্রতি বক্তে প্রতিদিন স্থলাতে আর আমরা তাদেরই পদলেহন করে চলেছে জীবন ভোগ কিসের স্বাধীন দেশ ব্রিটিশ চলে গেছে পঁয়ষট্টি বছর এখন পর্যন্ত তাদের আইনে সবকিছু চলছে আমি যে পলি নয়টা বছর জেল খাটলাম কিসের ভিত্তিতে এই সরকার কেমন তোমাকে আমি দায়ী করবো দেখবো কেমন ক্ষমতা তোমার আছে আমার জীবন থেকে নয় বছর ছিনিয়ে নিয়েছ কত বড় শক্তি আছে দেখবো সেদিন তোমাদেরকে আমরা মিথ্যা মামলা দিয়ে অপবাদ দিয়ে আমার সঙ্গে আমার সাথীদেরকে চল্লিশ জন নেতা কর্মী তোমার জেল খাটিয়ে মিথ্যা অবাদ দিয়ে মিথ্যার শাস্তি তোমাকে পেতেই হবে পেতেই হবে পেতেই হবে দুনিয়াও শাস্তি পাচ্ছ আকারে শাস্তি পেতে হবে তোমাকে এই মিথ্যাকে মিথ্যা প্রমাণ করতে পনি নয়টা বছর গেল গ্রামের সালেস করলেও একদিনে হয়ে যেত কি ধরনের বিচার ব্যবস্থা কারণ ব্রিটিশ বিচার ব্যবস্থা এখানে এটাই নাকি ন্যায় বিচার যত দেরি করো ততই ন্যায় বিচার হয় আর আমরা মনে করি জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড ন্যায় বিচার যেটা দেরিতে হয় ন্যায় বিচারকে অস্বীকার করা হয় আর সেই ধোকাবাজির ন্যায় বিচার চলছে বাংলার জমিনে এই জন্য সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে হিরোইন হিরোইনকেরা হিরোইন খাচ্ছে নারীরা ধর্ষিত হচ্ছে কোন শাস্তি নাই কারণ জানে আমাকে ধরবেও না যদি আমি দলীয় ক্যাডার আর যদি নিতান্তই ধরে ফেলে তো দু মাস অথবা এক মাস আল্লাহর রসুলকে কটুক্তি করলো সে জামিন নিয়ে বেরিয়ে এলো প্রধানমন্ত্রীকে কটুক্তি করলো সাত বছর জেল হলো প্রধানমন্ত্রীর সম্মান বেশি না আমার রসুলের মর্যাদা বেশি বলো আমরা মুসলমান আমরা হস করি ওমরা করি আর ভাবি আমরা কতই না পাক্কা মুসলমান এরপরও আমাকে বলতে হবে আমাকে কি প্রধানমন্ত্রীর ভয়ে এখন কচুই বসে থাকতে হবে নাকি অসম্ভব যে কেউ অন্যায় করবে আন্দোলন বাংলাদেশের ভাষা তার বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রতিবাদ করার অধিকার আমাদের আছে বাক স্বাধীনতা তোমার লেখা আছে তোমার সংবিধানে লেখা আছে তবে হ্যাঁ তোমার বিরুদ্ধে আমি বিদ্রোহ করব না যত তুমি হও কারণ এটা আমার রসুলের নিষেধাজ্ঞা আছে আমরা প্রতিবাদ করব হেদায়তের জন্য নসিহাত করব উত্তম পরামর্শ দেব কেউ তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে রাস্তায় যে গাড়ি ঘোড়া ভাঙবো এটার মধ্যে আমরা নাই চারটি কারণ ছিল পথভ্রষ্টতার ইহুদিন আসারাদের ইহুদিন আসারাদের প্ররোচনার কারণে মুসলমানদের প্রথম পথভ্রষ্টতা আসে আবদুল্লাহ সাবা এক নিগ্র নিগ্র মাতার সন্তান সে প্রথম মুসলমান হয় বাহ্যিকভাবে পরে সে মোরতাদ হয়ে সেই মুসলমানদের মধ্যে গ্রুপিং করল সাবাই উসমানি হজরত উসমান গনিকে হত্যা করার পেছনে এই খ্রিস্টানের প্ররোচনা ছিল এই দলে দু নম্বর কারণ ছিল মুসলমানদের অধপতনের রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব নেতা হওয়ার শখ বা সাংঘাতিক শখ ভাই নেতৃত্বের লোভ হচ্ছে বড় লোভ তার কিছু নাই আর এই এটা ঢুকিয়ে দিল আলী মহাবিয়াকেও যে দ্বন্দ্বটা হয়েছিল এই দ্বন্দ্বের পেছনে ইহুদিন আসারাদের পুরা পুরি প্ররোচনা ছিল তাদেরই কারণে তালহা জুবের শহীদ হয়ে গেলেন অথচ আলী কখনই তাদেরকে মারতে চান নাই ইতিহাস আপনার পড়ে দেখেন বিভিন্ন দেশের মুসলিমরা বিভিন্ন বিজাতীয় দর্শন নিয়ে নতুন মুসলমান হলো দুদিন আগে যারা অন ইসলামী দর্শনের অনুসারী ছিল আকিদার অনুসারী ছিল দিনে দিনে এক রাতে কি সব পরিবর্তন হয় আপনাদের সাবধান করে দিই গোয়েন্দা বিভাগের লোকদেরকেও দয়া করে বিশেষ মনে রাখার অনুরোধ করব এখন যারা সন্ত্রাসী ধরা পড়ছে ইসলামের নাম করে জঙ্গি বলে করা এরা প্রায় সবাই রফলে দান করে সলাত আদায় করে আপনাদেরকে অনুরোধ করছি আহল হাদিস এক জিনিস রাফাদানি জিনিস রাফাদানি হচ্ছে এরা হাদিস নয় হাদিস এর আকিদা হলো তারা কশ্চিন কালো জঙ্গি নয় চরমপন্থী নয় একই সঙ্গে তারা শৈথিল্যবাদীও নয় সালাত নেই সিয়াম নেই হালাল হারাম জ্ঞান নেই সে পাক্কা আহল হাদিস হবে নাকি শৈথুল্যবাদীরা মুরজিয়া আর চরমপন্থীরা খারেজি আহল হাদিসের আকিদা মুরজি এবং খারেজের মধ্যবর্তী আকিদা ইসলাম মধ্যবর্তী দিন আমরা তোমাদেরকে মধ্যবর্তী উন্মত করেছি যাতে তোমরা মানব জাতির উপরে সাক্ষ্য হতে পারো বাংলাদেশ ও মুসলমানদের সামনে আহলাই হলো সাক্ষী তারা মধ্যবর্তী দল কখনোই আমরা চরমপন্থী নয় আমরা কোন সরকারকে কাফের বলি না সরকারকে হত্যা করা বোমাবাজি করা আমরা কোশ্চিন কালো সমর্থন করি নাই আমাদের উপরে ভাবে এই অপবাদ চাপন হয়েছে হতভাগা এই যত চরমপন্থীগুলি হচ্ছে এরা আবার দাঁড়িয়ে রাখে ভালো আমাদের মতো আর হাতও বান্ধ দেওয়ার উপরে আর ওপরে দানও করে আমাকে প্রথমে নিয়ে রিমান্ডে নিয়ে প্রশ্ন করছে স্যার আপনাকে তো নিয়ে আসলাম যে যতগুলো ধরা পড়লো এই পর্যন্ত জিএমবি এই সবই তো আপনার মধ্যেই সারাদাটা করে তো তো আপনি তো ওদের গুরু কথা ঠিকই বলেছে জাহেরি লোক কিন্তু মিল আছে এতে কোনটাতে দোষ দেবো কি যাই একটা সুবিধা হচ্ছে এই এক মাস ওদের সঙ্গে রিমান্ডে থেকে লাভ হলেই ওরা বুঝে গেছে যে আহেলা হাদিস আর ওই রাফাদারি এক না এখন ধরা পড়লি বলো তুমি কোন দল করে আগে বলো যদি বলে গালের দলকে তার কিছু বলো মানে এটা ঠিক আছে তো এটা সাবধান করছে আপনাদের যেন ঝামেলায় পড়বেন না নতুন একজন কালকে আহলেজ হলো আজকে কালকে রবাদ শুরু করলো সারা দর্শন পড়ে আজকে আহলেজ হয়ে গেলো এত সস্তা না আহলে হতে গেলে তাকে অবশ্যই মধ্যপন্থী হতে হবে সে কখনই চরমপন্থী হবে না চার শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ একটু আগে যেগুলি বললাম একটি বিষয় হাদিস দুটা আছে আপনি যাচাই করবেন কিভাবে মিল করা যায় যদি দেখেন যে একটা হাদিস জয়ীব একটা হাদিস সই আপনি সইটা মানবেন বাস মিল হয়ে গেল সহজ ব্যাপার একটা আছে ব্যাখ্যা একটা ব্যাখ্যা নাই যেটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা গ্রহণ করলে ঝামেলা চলে গেল এইভাবেই আমাদের আপোষে সমন্বয় করার জন্য ভাই ভাই হওয়ার জন্য দূরত্ব হ্রাস করার জন্য চেষ্টা করা দরকার তাই না কি মুসলমান মুসলমান কেন বিভক্ত থাকবে সবাই আল্লাহ নামে কালমা পড়েছি সবাই কালবা শাহাদা পড়েছি সবারই রসুল এক সবারই কেবলা এক সবারই কাবা এক সবারই কোরআন এক সবারই হাদিস এক আমরা কেন বিভক্ত হব আচ্ছা, আপনি বলে দিলেন চার মুসলমান ফরজ কোথায় এই ফরজ কে নাজিল করলো আপনার কাছে বানোয়ার ফরজ নাকি না পকেটের ফরজ আমি মনে করি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়াটাই ফরজ যারা মুখে বলে চার মুজাব মানা ফরজ তাদের মুখে মুসলিম ঐক্য ভাবসার শোভা পায় না মুসলমানকে চার ভাগে বিভক্ত করে আবার বলে তোরে এক এটা ধোকাবাজি এটা চলবে না মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে হতেই হবে মানদণ্ড কি পবিত্র কোরআন এবং সহি হাদিস কি আপনারা এর সঙ্গে একমত সহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে কোন নেতা বা কোন পীর বা কোন ইমামের ভিত্তিতে নয় যখন মুসলমানদের মধ্যে দলাদলি হয়ে গেল সায়াত্তরি হিজড়ি পরে এগুলো হলো তখন মানুষ সাবধান হয়ে গেল ইমাম মোহাম্মদ সিরিন বলছেন ইসনাদ আল্লাহ ফিতনা قالوا سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيؤخذ حديثهم وينظر إلى أهل البدع فلا يؤخذ حديثهم যখন গোলমাল শুরু হয়ে গেল বেদাতির হেদায়তি শুরু হয়ে গেল তো মানুষের কাছে যখন হাদিস বলে তার বলতো আগে বলুন আপনি কোন দলের লোক যদি তো আমি আহলে সুন্না আহলে হাদিসের দলের লোক তাহলে আপনার হাদিস গ্রহণ করা হবে যদি আপনি আহলে বেদাত বা দলভুক্ত হন আপনার হাদিস আমরা নেব না এটা কখন হলো যখন গোলমাল শুরু হলো তখন এখন আলহামদুলিল্লাহ সেটি হয়েছে আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের দোয়ায় হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইপত্রে এমন একটা মকবুলিয়ার সৃষ্টি হয়ে গেছে যে হাদিস ফাউন্ডেশন বই সেখানে সহি হাদিস কোনো জাল হাদিস নাই এই বিষয়টা আপনাদের হয়ে গেছে না আপনারা নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ এখন এখানে আসেন এজন্য মাঝে মাঝে ইন্টারনেটে খবর আসে আমরা শুধু ইয়েমনে বাস করছি কিন্তু আমাদের বিশ্বাস পৃথিবীর বুকে এখন সত্যের দাওয়াত উত্থিত হচ্ছে নওদাপাড়ার মাটি থেকে এসব কথাগুলো শুনলে কেমন লাগে বলুন তো এটা কি একদিনে হয়েছে নাকি বহুদিনের দিনের মেহনতের ফসল এগুলা আমরা প্রতিজ্ঞা করেছি আমরা সহি কথা ছাড়া কোনো যাও জৈবের ধারে কাছে যাব না আর এই প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ এখন আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আসতেছে যেজন্য আপনার হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসে দেখা যায় এই অবস্থা তখন হয়েছিল এই লোকদের নাম কি হবে সাহাবাহামকে আহরুল হাদিস বলা হতো প্রখ্যাত ইমাম শাহাবি তিনি বলছেন সাহাবিদেরকেই তিনি আহরুল হাদিস বলে এখানে মিন করছেন একইভাবে আবু সাহেব খুদ্রিও বলছেন যুবকদেরকে দেখে আন্তম খুলুফনা ওয়াহুল এ বাদানা তোমরাই আমাদের পরবর্তী প্রতিনিধি পরবর্তী বংশধর তোমরাই আমাদের পরবর্তী আহুল হাদিস সাহাবাহামকে আহুল হাদিস বলা হতো কারণ তারাই হাদিসের রবায়ত করতেন তো আমাদের কাছে তাই না হাদিস তো তারাই শুনছেন আল্লাহ নবী তারা আল্লাহ নবীর ডাইরেক্ট স্কুলের ছাত্র তা হাদিস তো তারাই শুনবে আর তারাই তো আসলে আহুল হাদিস ওমর ফারুকের সাধ্য মনে রাখেন এই আহুল হাদিসের বৈশিষ্ট্য কি ছিল ভারত গুরু শাহ আদহলবি তাকে হানাফি বলা হয় তিনি বলছেন তাওয়াতার সাহাবাত ওয়া ইযা বালাগু ইলাইহিমুল হাদিস ইয়ামালু বিহি মিন উলাহিযু আল ইনসাফ 70 পৃষ্ঠা সাহাবাই এবং অবিরত ধারায় এই অভ্যাস বর্ণিত হয়েছে তাদের কাছে যখন হাদিস পৌঁছে যেত বিনা শর্তে তারা হাদিস কবুল করে নিতেন আলহামদুলিল্লাহ এটাই ছিল সাহাবি চরিত্র তাবিদের চরিত্র আমাদেরকে সেই চরিত্র হওয়া লাগবে না আপনাদেরকে কোন মশলা বললে আগে বলেন কোন ইমামের মশলা বলেন কোন হুজুর বললে বলেন কোন বইতে লেখা সাইডে বলেন আর বাবা যদি হাদিস বলে শুনতেই চায় জিয়াদ হুদায়ের قال قال رسول قال لي عمر هل تعرف ما تهدم الاسلام জিয়াদ বিন হুদায়র বলছেন আমাকে ওমর ফারুক রাজন বললেন হে জেদ তুমি কি জানো ইসলামকে ধ্বংস করে কে কলা কুকুল্লাহ আমি বললাম আমি তো জানি না কি ইসলাম ধ্বংস করে কলা ইহাদমহু জাল্লাতুল আলম ও জিদালুল মুনাফিক ফিল কিতাব ও হুকম আইনমাতিল মুদাল্লিন রাহ দারমি বিস্তানি তিনটা বস্তু ইসলামকে ধ্বংস করে এক আলমের পদস্খলন দুই আল্লাহর কিতাবে মুনাফেকদের ঝগড়া তিন পথভ্রষ্ট নেতা এরা ইসলামকে ধ্বংস করে এটা কার কথা অমর ফারুকের কথা বিখ্যাত তাবি আব্দুল মুবারক তিনি কি বলছেন হাল আফসাদা দিন ইল্লাল মুলুক ওয়াহাবার সুইন ইসলাম ধ্বংস করে রাজনৈতিক নেতারা আর দুষ্ট ধর্ম নেতারা আর এই সাধু দরবেশরা আপনারা বলেন পীর মশায় অত্যাচারী শাসক বর্গ স্বেচ্ছাচারী ধর্ম নেতা আর সুফিও দরবেশ শ্রেণী এরা ইসলামকে ধ্বংস করে কথাটা আমার নয় কার প্রখ্যাত তাবি আবদুল্লাহ বিন মোবারকের কথা কারণটা কি অত্যাচারী শাসকবর্গ তাদের রাজনীতির সঙ্গে যখন শরীয়ত এবং রাজনৈতিক সাংঘর্ষিক হয় তখন এই রাজনৈতিক নেতারা শরীয়তকে বাদ দিয়ে রাজনীতিকে গ্রহণ করে কথা ঠিক না শরীয়ত মানলে আবার সমস্যা আছে শরীয়ত মানা হবে না শরীয়ত এবং রাজনীতি যখন সাংঘর্ষিক হয় তো রাজনৈতিক নেতারা শরীয়তকে বাতিল করে দিয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয় রাজনীতিকে অগ্রাধিকার দেয় আর স্বেচ্ছাচারী ধর্ম নেতারা কি করে যখন নিজেদের মজাবের সঙ্গে রায় কিয়াসের সঙ্গে হাদিসের সংঘর্ষ হয় হাদিসকে বাদ দিয়ে রায় কিয়াস অগ্রাধিকার দেয় আর হাদিস তো ডাইরেক্ট অস্বীকার করা যায় না ঘুরিয়ে ফিরিয়ে তামিল তুমিল করে একটা তালমিল করে দেয় এইভাবে বুদ্ধি খাটে আর পীর মাসায়করা দরবেশরা কি করে তাদের কাস্ট এবং কেরামতের সঙ্গে যখন হাদিসের সঙ্গে গরমিল হয় তো কাষ্ঠ কেরামতকে অগ্রাধিকার দিয়ে হাদিসকে বাদ দেয় এটাও কিন্তু ব্যাখ্যা আব্দুল মোবারকের আমার নয় বন্ধুটা বাংলাদেশে চারটি দর্শনের সংঘাত চলছে এখন আল্লাহ রসুলের মৃত্যুর পরে সাঁত্রি হিজড়িতে যে চারটি দর্শনের সংঘাত ঘটেছিল আজকের বাংলাদেশে ওই চারটি দর্শনের সংঘাত চলছে এক ব্যক্তি ও বৈষয়িক জীবনে ইসলামী বিধানকে অস্বীকার করেন যারা নাস্তিক তারা ব্যক্তি জীবনে ইসলামকে মানে নাকি রাজনৈতিক জীবনেও তারা মানে না দুর্ভাগ্য বাংলাদেশের তাদের কয়েকজন এখন আমাদের মন্ত্রী নাম বললে সমস্যা আছে তাই তো না দুই ব্যক্তি জীবনে ইসলামকে স্বীকার করেন কিছু কিছু ক্ষেত্রে আমলও করেন নেতারা হজ করে না উমরা করে না আরো অনেক ভোট আসলে বেশি করে নাকি ভালো ভাইটা চালাক ভাই ঠিকই বলছে আর তসবিটার কথা না বাদে দিলাম কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক বা বৈশ্বিক জীবনে তারা ইসলামকে অস্বীকার করেন অমান্য করেন কথা ঠিক কিনা তিন নম্বর দল উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন ইসলামপন্থীরা উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন ঠিক না কিন্তু শশা মজাব ও তরিকা অনুযায়ী তা মান্য করেন করেন হাদিস অনুযায়ী নয় কি মিলল কথা ফলে এই দুইজনের রেজাল্ট একই হচ্ছে সেই জন্য এই ইসলামপন্থীরা ওই ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোট বাঁধা তারা জায়েজ বলেন নিজেদের জায়েজের পক্ষে আল্লাহ রসুলের উপরে তারা তহমত দিয়েছেন আল্লাহ রসুল হোদাই বিয়া সন্ধির সময় কাফারদের সঙ্গে আপোষ করার জন্য রসুল্লাহ শব্দ কেটে দিয়েছিলেন এই কারণে আমরাও এই ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করার স্বার্থে আমরা আপাতত একটা আপোষ করে নিয়েছি নিজেদের পাপকে দিয়ে দিচ্ছে রসুলের ঘাড়ের উপরে কত বড় মানে দুঃসাহস বলুন আল্লাহ রসুল যাদের সঙ্গে সন্ধি করেছেন হোদাই বিয়েতে তারা তো তাদেরই বাপ চাচা তাই না তারা বলছিল দেখো হে মোহাম্মদ যদি তোমাকে আমরা রসুলই মানি তো তোমার সঙ্গে ঝগড়াটা কিসের ঠিক না তোমাকে তো রসুল বলে মানে না বলি তো মারামারি তখন আল্লাহ নবী বললেন ঠিক আছে আমি যে আবদুল্লাহ ছেলে এটা তো মানো তা তো অবশ্যই তুমি আমার ভাতে যা ঠিক আছে মোহাম্মদ আবদুল্লাহ লেখো আলী বললো আমার জীবন থাকতে আমি রসুল আমি উঠতে পারবো না আল্লাহ রসুল বললাম তো দেখাই দাও কোনটা রসুল আমি তো পড়তে জানি না দেখাই দাও কোনটা এবার উনি মুছে দিলেন লেখক মোহাম্মদ আবদুল্লাহ এর মাধ্যমে কি তিনি জাহেলি কোন তাগুতি বিধানের সঙ্গে আপোষ করেছিলেন তিনি কি সিরেক করেছিলেন তিনি কি মূর্তি পূজা করেছিলেন আর আমরা ধর্ম নিরপেক্ষ সেকুলার যাবতীয় তাগুতি বিধানের সঙ্গে আপোষ করছি অসংখ্য বলতে পারে সকল বিধানের সঙ্গে আমরা আপোষ করে যাচ্ছি আর দোষ দিচ্ছি আল্লাহ রসুলের উনি রসুল লেখাটি মোহাম্মদ লিখছেন আমরা তাই করে যাচ্ছি যাকে বলে আরবিতে কেয়াস মাল ফারেক কার সঙ্গে কিসের তুলনা আর চার নম্বর হলো ওই শ্রেণীর লোক যারা ধর্মীয় জীবনে এবং বৈষয়িক উভয় জীবনে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে চান এই চারটে দর্শন আমি আবার এক বলে দিই এক যারা ব্যক্তি এবং বৈষয়িক জীবনে ইসলামী বিধানকে অস্বীকার করেন অমান্য করেন দুই যারা ব্যক্তি জীবনে স্বীকার করেন ও কিছু কিছু মান্য করেন কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক বা বৈষয়িক জীবনে ইসলামকে অস্বীকার করেন এই দল লোক সংখ্যা বাংলাদেশে বেশি না সবই প্রায় এই দলে তিন নম্বর উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন ইসলামী হুকুমত কায়েম সবাই করতে চান কিন্তু স্ব মজহাব তরিকা অনুযায়ী তারা সেটা মান্য করতে চান চিনতে পারছেন তো মাঝে মধ্যে ঢাকা বিরাট বিরাট পরিষেবার শোডাউন হয় দেখি আমরা আর একটা মিসকিন দল আছে তারা বলে বাবা দল দেখে লাভ হবে না আমার আকিদা আমলে আমার কবরে যেতে হবে অতএব আমরা ব্যক্তি জীবনে এবং বৈশ্বিক উভয়ের জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিস চলতে চাই জেল খাটবো ফাঁসিতে যাব তথাপি আমি কোরআন হাদিস ছাড়বো না এই চারটি দর্শনের মধ্যে আপনি কোনটার সঙ্গে থাকতে চান বলুন তো চার নম্বরে না এক নম্বরে সবাই এক নম্বরে যাচ্ছে আপনার চার নম্বরে যাবেন কেন ভাই সবাই এক নম্বরে থাকতে চায় তা আপনি চার নম্বরে যাচ্ছেন কেন কেন যাবেন বলেন সেরেফ জান্নাতের জন্য আমরা যেতে চাইছি ঠিক তো আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই চার নম্বর দর্শনের উপরে বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি আপনাকে রাজি আছেন ব্যালটপন্থী ও বুলেটপন্থী সকলের একটাই উদ্দেশ্য ক্ষমতা দখল করা যা নবীদের তরিকার বিরোধী যা সমাজে কোনো কল্যাণ বয়ে আনে না অতএব আমাদের একটাই দায়িত্ব সুরে আলে ইমরান একশো দশ নম্বর আল্লাহ বলেছেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসে তামরুনা বিল মারুফে অতন আনিল মুনকার তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব একটাই তোমরা মানুষকে ন্যায়ের কাজে আদেশ দিবে অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপরে ইমান আনবে আমরা বৈধ পন্থায় কাজ করব আমরা যে কোনো সামাজিক বা রাষ্ট্রীয় যে কোনো অন্যায়ের ইসলামী পন্থায় প্রতিবাদ করব। বৈধ পন্থা বলি নাই কারণ আপনাদের গণতান্ত্রিক মজাবে হরতাল করা বৈধ আর ইসলামী মজাবে হরতাল করা অবৈধ এজন্য আমি বলছি ইসলামী পন্থায় আমরা প্রতিবাদ করব দুই নম্বর আমরা সরকারকে উপদেশ দেব তার ভালো কাজের প্রশংসা করব অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলবো যদি কিছুতে কিছু না হয় কোনোতে নাজালা পড়ব কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যান মারলে রাস্তার ঝাঁপ দিয়ে পড়বার মূল্যে আপনি শহীদ লকব দিয়ে দেবেন ওই শহীদ আমার দরকার কথাগুলো বুঝতে পারছেন এখন তাহলে দ্বন্দ্বমুখ সমাজ দ্বন্দ্ব কেন পৃথিবীতে এখন খালি এই নেতৃত্বের কোন্দলের জন্য যত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে পৃথিবীতে এখন এক বাড়িতে পাঁচটা দল চার ভাই চার দল করে মা বলে তোরা চার যে যখন ক্ষমতা যাস বাকি তিন ভাই রক্ষা করিস এই হলো এদেশের তন্ত্র মন্ত্রের কারবা এই দলতন্ত্র ক্ষমতাতন্ত্রের মধ্যে আমরা নাই যদি বলেন তাহলে আমরা সারাদিন ক্ষমতাহীন হয়ে থাকবো মনে রাখবেন জনমতই হলো সবচেয়ে বড় শক্তি জনমত যদি ইসলামপন্থী হয় এদেশের সরকার যদি হিন্দু হয় সে অবশ্যই জনমতকে সম্মান করবে আয়লাদিস আন্দোলন বাংলাদেশ কিছুই নয় হিসাব মতো তাতেই এতই ভয় পেয়ে গেছিল চার দলীয় জোট সরকার যে আমাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে তারা ক্ষান্ত হয়েছে যদি আপনারা সকলে বলেন হে সরকার কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাও সরকারও দেখবে এত বিশাল জনশক্তি এটা কামনা করছে আমরা কেন করব না সরকার তো তাদের লস নাই ইসলাম অনুযায়ী দেশ চললে মুসলমানদেরও কল্যাণ অমুসলমানদেরও কল্যাণ এটা আমরা যত বুঝাইতে পারবো ইসলাম তো সকল মানুষের জন্য শুধু মুসলমানের জন্য নয় গুটি কয়েক গণজাগরণী নাস্তিকের ভয়ে যদি সরকার এত কিছু করতে পারে আমরা লক্ষ লক্ষ মানুষের কি কোনো মূল্য নেই সরকারের কাছে অতএব দাওয়াত এবং সংগঠন আনা অমানত্তাবাদী আমি একা বললে হবে না অবশ্যই সংগঠন থাকতে হবে ধোকাবাজি চলছে সংগঠন করা বেদাত আল্লাহ নবীর সংগঠন করা নেই আমরা করব না এদের কারণ কি বলে বুঝাবো হাসবুকাল্লাহ আমানের তাবাক মাল মোমিনীর এটাই তো সংগঠন একটা দলিল হে মোহাম্মদ তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মোমিনরা যথেষ্ট এটাই সংগঠন নয় গালের সাহেব একা কথা বলবে আপনারা আসছেন বলি তো সংগঠন জোর হয়েছে তাই নাকি ঘরে বসে গেলে আল্লাহ করলে হইতো নাকি সংগঠন থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে হক কথা বলতে হবে জামাতবদ্ধ জীবনটা নফল নয় এটা ফরজ অবশ্যই আপনাকে ইমারতের অধীনে থাকতে হবে প্রত্যেক ঘরে ঘরে আমি করবেন আর বলবেন যে আমরা জান্নাতে চলে যাচ্ছি এত সস্তা না জনগণকে হক কথা বলতে হবে আপনার হকের কারণে জনগণ এমনি আসবে টাকা দিয়ে ঘুষ দিয়ে লাঠি মেরে কোশ্চিন করে দেশ শাসন করা যায় না র্যাব দিয়ে পুলিশ দিয়ে কখনই সমাজ সংশোধন করা সম্ভব হয় যতক্ষণ পর্যন্ত মানুষটা আখেরাতের দোতনায় ইমানের চেতনায় চেতনাশীল না করা যাবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি দূর অসম্ভব নয় অত হে মানুষ আল্লাহর সামনে মাথা নত করো কোরআন হাদিস মেনে চলো ইনশাল্লাহ দুনিয়াতেও তোমার কল্যাণ হবে আখেরাতেও তোমার মুক্তি আসবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ বাংলার মানুষকে সেদিকে আহ্বান জানায় আকুল কৌলি হাজা আস্তাকুল আলী ওয়ালাকুম আলী সাহারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ